মনের মাঝে মাঝে অথই সাগর উজান ভাটি অহরণি মনে থাকে মন মহাজ পাই না খুঁজে তার উদ্দিন মনের মাঝে অথই সাগর জান ভাটি অহর্নিশ মনে থাকে মন মহাজন পায় না খুঁজে তার উদ্দেশ মনের মাঝে অথই সাগর জান ভাটি অহর্নিশ মনে থাকে মন মহাজ পায় না খুঁজে তার উদ্দেশ রে মনুরে নানান রঙের ঢেউ খেলে যায় মন জমিনের মাঠে আকাশ নীলে স্বপ্ন রানী উদাস সময় কাটে হে নানা রঙে ঢেউ খেলে যায় নানা রঙে ঢেউ খেলে যায় মন জমিনের মাঠে আকাশ নীলে স্বপ্ন রানী উদাস সময় কাটে একে একে দিন চলে যায় মনোরে হে একে একে দিন চলে যায় গুনি শুধু উনশিবিশ মনে থাকে মন মহাজন পায় না খুঁজে তার উদ্দেশ মনের মাঝে অথই সাগর যান ভাটি অহর্নিশ মনে থাকে মন মহাজ পায় না খুঁজে তার উদ্দেশ মনরে মন রে হৃদয় জুড়ে তল হাওয়া কাল বৈশাখীর ঝড় জয় যে ভুলে নাম ঠিকানা কোথায় আমার ঘর হে হৃদয় জুড়ে তল হাওয়া হৃদয় জুড়ে তল হাওয়া কাল বৈশাখীর ঝড় জয় যে ভুলে নাম ঠিকানা কোথায় আমার ঘর তাকে পেলে অশান্ত মন মনোরে হে তাকে পেলে অশান্ত মন খুঁজে পাবে পথের দিশ মনে থাকে মন মহাজ পায় না খুঁজে তার উদ্দেশ মনের মাঝে অথই সাগর উজান ভাটি অহর্নিশ মনে থাকে মন মহাজন পায় না খুঁজে তার উদ্দেশ মনের মাঝে অথই সাগর উজান ভাটি অহর্নিশ মনে থাকে মন মহাজন পায় না খুঁজে তার উদ্দেশ মনের মাঝে অথই সাগর যেন ভাটি মনে থাকে মন মহাজন পায় না খুঁজে তার উদ্দেশ মনের মাঝে অথই সাগর যেন ভাটি অহর্নিশ মনে থাকে মন মহাজন পায় না খুঁজে তার উদ্দেশ মনের মাঝে অথই সাগর যেন ভাটি অহর্নিশ মনে থাকে মন মহাজন পায় না খুঁজে তার উদ্দেশ মাঝে অথৈ সাগর জন ভাটি অভরণী